وسلم قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله إليهم يوم القيامة العاق للوالدين والمترجل من النساء والديوس أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দৌলতে ইমান দান করেছেন এবং দৌলতে ইসলাম নেক আমল গোনা বর্জন এটা নেক আমল নামাজ রোজা যেমন নেক আমল গোনা বর্জন এটাও নেক আমল গোনা করা হারাম গোনা বর্জন করা ফরজ তো আল্লাহ তালা আমাদেরকে বর্জন করার উপরেও নেকি দান করছেন দুনিয়াতে তো কাম করলে বিনিময়ে পাওয়া যায় কাম না করে বিনিময় পাওয়া যায় এর নমুনা পাওয়া যায় না কিন্তু আল্লাহর দরবার আজীব রহমতের দরবার এখানে ইবাদত বন্দী করে কাম করে বিনিময় পাওয়া যায় আর কিছু জিনিস অর্জন করে কিছু করা লাগলো না গোনা করতে মনে চাইছিল করলো না গোনা করার সুযোগ আসছিল সুযোগটা নিল না তো আল্লাহ তালা জবরদস্ত নেকি লিখে দেন ফরজ আদায় করার সমান নেকি আল্লাহ তালা লিখে দেন এত বড় দয়ার সাগর আমাদের খালিক মালিক রব্বুল আলমী আল্লাহ তালা দয়া করে আমাদেরকে তার হুকুম জানার মানার এবং দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছেন আল্লাহ আমাদের সকলকে এই তিনোটা কাজ করার তৌফিক দান করেন জানা মানা অন্যকে বলা তিন নম্বরটা এই উম্মতের বিশেষ দায়িত্ব আগের উম্মতরা ছিল হালকাভাবে কারণ সেখানে একজন নবী মারা গেছেন ওই দিনে আল্লাহ তারা আর একজনকে নবুয় দান করছেন ওই দিনেই কাজে উম্মত যদি বলার কাজটা না করে তো তেমন কোনো সমস্যা হয় না কারণ নবী তো একজন চলে গেছে ওই দিনে আরেকজন নবুয় পেয়ে গেছেন গ্যাপ নেই কিন্তু আমাদের নবী যদি মারা গেলেন ওই দিন কেন কেমন তাক আর কি কোনো নবী আসবে তাহলে ইসলাম যে চলতে থাকবে কিসের দ্বারা কিসের দ্বারা চলবে সেটা হলো এই তিন নম্বর বলা আরবিতে যারা বলা হয় দাওয়াত অন্যকে বলা অন্যকে বুঝানো যে আল্লাহর হুকুম মানলে নবীজি সাল্লা সাল্লামের তরিকা মানলে এই লাভ না মানলে দুনিয়াতে এই ক্ষতি কবরে এই ক্ষতি পরকালে এই ক্ষতি মানলে দুনিয়াতে এই লাভ কবরে এই লাভ হাসরে এই লাভ না মানলে দুনিয়াতেও ক্ষত ক্ষতি কবরেও ক্ষতি হাসরে ক্ষতি এই কথাগুলো অন্যকে বলা অন্যকে নিজের বাপ মা থেকে আরম্ভ করে অন্য কে অন্য হলো নিজের বাপ মা তো শুরু করতে হবে নিজের বাপ মা নিজের বিবি বাচ্চা নিজের ভাই বোন এইভাবে বাড়তে থাকবে বাড়তে বাড়তে দুনিয়ার প্রান্ত পর্যন্ত চলে যেতে হবে আল্লাহ তালা দায়িত্ব দিচ্ছেন মুসলমানরা এমন একটা ইন্তজাম করবে দুনিয়ার কোন কাফের যেন এমন না থাকে ইসলামের দাওয়াতটা পায় নাই এমন যেন না থাকে ইন্তজাম করতে হবে ফরজে কেফায়া সবাই দেওয়ার দরকার নেই তবে ব্যবস্থা করতে হবে একজনের সময় আছে পয়সা নেই আরেকজনের পয়সা আছে সময় নেই এগুলো সামঞ্জস্য করো করে জামাত তৈরি করো জামাত তৈরি করে দুনিয়ার আনাসে কানাসে পাঠাও পাঠায় এই ফরজ দায়িত্ব আদায় করতে হবে তো উম্মতের উপর দায়িত্ব কেমন তাক এবং এটা এই উম্মতের সবচেয়ে গুরু দায়িত্ব হল এইটা নবীওয়ালা কাজ নবী না নবী না কিন্তু নবীওয়ালা কাজ আমি বলছি বারবার অনেক চেয়ারম্যান সাহেব হজে যায় যে একটা মেম্বার সে চেয়ারম্যান সাহেবের কাজ চালায় সে চেয়ারম্যান না কিন্তু হজের টাইমটায় ও কি করতেছে চেয়ারম্যানের কাজটা চালাচ্ছে আমরা নবী না কিন্তু আখেরে নবীর উম্মত হওয়ার কারণে কাজটা আমাদেরকে দেওয়া হয়েছে চাই আপনি আলেম হন বা না হন আলেম হন বা না হন বিদায় হজে নবীজি সাল্লাহ সাল্লাম প্রত্যেকটা খুদ্ায় কথা বলে গেছেন ফালি বাল্লিকে শাহেদুল কয় তোমরা যারা আমার কথাগুলো শুনলা অনুপস্থিত লোকদের কাছে পৌঁছায় দাও এটা যেখানে যারা খোদবা দিচ্ছেন আরাফায় দিচ্ছেন মেনায় দিচ্ছেন সব জায়গায় কথাটা বলছেন তোমরা যারা শুনলো আমার কাছে এ কথাগুলো পৌঁছায় দাও যারা শুনলো তারা সবাই আলেম ছিল না হাতে গয়না আলেম ছিল বাকিরা আলেম ছিল না পরিভাষায় যাকে আলেম বলে প্রচুর জ্ঞান থাকলে ওই আলেম ছিল না অধিকাংশ কে ছিল কৃষি কৃষিজীবী কেউ ছিল ব্যবসায়ী আর আবু হুরাইরার মতো হ্যাঁ দশ হাজার বিশ হাজার হাদিস জাননেওয়ালা বহুত কম লোক ছিল কিন্তু এই দায়িত্ব দেওয়ার সময় তিনি ওই দশ হাজার হাদিস জাননেওয়ালাদেরকে আলাদা খিমায় জমা করেন নাই আমভাবে সবাইকে বলে দিয়েছিলেন এই দায়িত্ব পালন করব তারা এই দায়িত্ব পালন করে গেছেন সাহাবাহাম এই দায়িত্ব পালন করে গেছেন বিদায় হজে আল্লাহ রসুলরা বলে গেছেন এই জন্য স্বলক্ষ সাহাবাহামের মধ্যে যে পরিমাণ নবীর সংখ্যা এই পরিমাণ আমাদের নবীর সাহাবির সংখ্যা এই লক্ষের মধ্যে দশ হাজার সাহাবির কবর পাওয়া যায় হারামাইন শরীফ আইন সেরেফ দশ হাজার আর এক লক্ষ পনেরো হাজার সাহাবির কবর দুনিয়াতে ছড়াই ছিটাই আছে কত গুরুত্ব দিয়ে গেছে আর তারা সে দায়িত্বটা পালন করছে সাহাবাইকার ওই দায়িত্ব পালন করে গেছে যে কারণে আজকে পৃথিবীর যেখানে আপনি যাবেন মুসলমান পাওয়া যাবে তাদের কোরবানির কারণে আজকে সেই আলজেরিয়া নাইজেরিয়া মরক্কো পশ্চিম প্রান্ত ওখান থেকে নিয়ে এদিকে চীন পর্যন্ত তাদের কবর পাওয়া যেত তাদের কবর পাওয়া যেত এবং কোরআন কারিমে এই দায়িত্বটার কারণেই আপনাকে আমাকে খায়রে উম্মত সর্বোত্তম উম্মত বলে টাইটেল দেওয়া হয়েছে এটা জানার মানা আগের উন্মত করছে কিন্তু এটাকে প্রচার প্রসার করা এটা বিশেষভাবে এই উম্মতের উপরে যতটুকের ভিতরে আপনার আমার যাওয়া আসা আছে চলাফেরা আছে এতটুকের মধ্যে তো ফরজে আইন আর পুরো পৃথিবীর জন্য ব্যবস্থা গ্রহণ করা এটা ফরজে কেফায়া বিশেষ দায়িত্ব এই দায়িত্বের কারণে একটা টাইটেল আপনি আমি পেয়েছি যে টাইটেল আর কোন উম্মত পাই নেই কুন্তুম খায়রা উম্মাতি নাস তোমরা সর্বোত্তম উম্মত তোমাদেরকে পুরা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে উখরিজাত পাঠানো হয়েছে আমরা কোন মামুলি উম্মত না পাঠানো হয়েছে নবী রসুল আলাইম সালামদের যেমন পাঠানো হয় পাঠানো হয়েছে ওখরিজাত লিন্নাস পুরা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য কি করলাম কি বাড়ি বাড়ি টয়লেট বানাই দিব এনজিও দের মতো এটা তো একটা করলাম বাড়ি বাড়ি টয়লেট বানাই দিলাম টিউবওয়েল গেড়ে দিলাম এটাও করলাম কিন্তু নেহাত ক্ষুদ্র করলাম আসল কল্যাণ কোনটা আল্লাহ কোরআনে বলেছেন ফামাং নাম থেকে বাঁচায় জান্নাতের মালিক বানাই দেওয়া হলো জান্নাতের রাস্তায় চলার ব্যবস্থা করে দেওয়া হলো এইটা হলো আসল কল্যাণ সবচেয়ে বড় কল্যাণ এটা এই কল্যাণ করতে হবে তার পাশাপাশি যদি টয়লেট বানাই দেন নিষেধ হবে না গরিবের বাড়িতে টয়লেট বানাই দিলেন আজকাল অনেকের কাছে সুদের টাকা থাকে খরচ করার জায়গা পায় না বানাই কাফেররা কোটি কোটি টাকা ব্যয় করতেছে তাদের গলত ধর্ম প্রচার করার জন্য কোটি কোটি টাকা প্রচার করতেছে তাদের গলত ধর্ম প্রচার করার জন্য গলতটা এবং তাদের মধ্যে যারা আলেম না তারা পর্যন্ত মেহনত করতেছে তারা পর্যন্ত মেহনত করতেছে এই গলত ধর্মের জন্য খ্রিস্টানরা যেখানে সেবা দেয় সেবা দিয়েই কয়েকদিন পরে বাইবেল গোসাই দেয় হাতের মধ্যে সেবা দিয়েই এই বাইবেল নেন তারা জানে যে বিশ্ব জয় করতে হলে হ্যাঁ প্রথম সেবা দিতে হবে তারপরে ধর্ম দিতে হবে ধর্মের আবরণ ছাড়া আগে বাড়তে পারবে না এরাও বুঝে অথচ এই কাজটা আমাদের তা আমরা পুরা বিশ্বকে সামনে রেখে পুরা বিশ্বকে টার্গেট করে এই কাজটা করতেছি এটা না করার ধরুন কি হয়েছে আমরা নিজেরাও থাকতে পারতেছি না যদি বিশ্বের উপরে মেহনত করতাম তা আমরা নিজেরও কায়েম থাকতে পারতাম বিশ্বের উপরে মেহনত না করার ধরুন এটা উল্টা উল্টা দিক আছে এখন আমাদের নিজেদের থাকার সুযোগ থাকতেছে না পাশের বাড়ি আগুন লাগছে যদি আপনি নিবান ও বাঁচবে আপনিও বাঁচবেন আর যদি আপনি নিবাইতে না যান ও মরবে ওই আগুনে আপনিও মরবেন আমাদের এই দশা হয়েছে মুসলমানদের আগুন নিবানোর দায়িত্ব দেওয়া হয়েছিল দেশে হ্যাঁ, দমকল বাহিনী করার সামান দেওয়া হয়েছে এরা সামান নিয়ে বসে রয়েছে দেখতেছে কত জায়গায় আগুন লাগছে সব দেখতেছে আর ওই আগুন তার ঘরে লেগে গেছে মুসলমানদের এই কাজটা করত আজকে আমাদের উপরে ওই আগুনটা আসতো না ওই বিপদটা আসতো না এ কয়েকদিন হল যেখানে যাই একই প্রশ্ন একই প্রশ্ন একই প্রশ্ন ইসলামী লেবাস কি প্রশ্ন হইতেছে ইসলামী লেবাস কি এই প্রশ্ন হইতেছে কেন হইতেছে আপনার ভালো জানবেন আপনারা পত্র পত্রিকা পড়েন কিন্তু আমি যেহেতু একজন মুফতি আমি যেখানে যাই আমার কাছে লোকেরা প্রশ্ন করে ইসলামী লিবাস কি আমি তাদেরকে জবাব দিয়েছি তারপর ডিস্টার্ব মানে দেয় কেন ইসলামে কয়েকটা শর্ত দিছে লেবাস পোশাক নির্দিষ্ট করে নাই কয়েকটা শর্ত দিছে যেমন সতর যেন ঢাকে ঢাকতে গেলে তিনটা জিনিস খেয়াল করতে হবে শর্ট না হয় আপনি এমন একটা পড়লেন যে হাঁটু খুলে গেছে হাফ প্যান্ট হবে সত্যটা থাকতে হবে শর্ট না হওয়া চাই দুই নম্বর টাইট না হওয়া চাই বেশি টাইট হলে ওই লেবাসের উপর দিয়ে সতর ফুটে ওঠে সতর ফুটে ওঠা এটাও শরীয়তে নিষেধ যেটা মানুষের নজরে আসে জামা লম্বা কেন পড়তে হয় তাতে সেজদা করার সময় পিছন থেকে কাপড়ের উপর দিয়ে তার সতর নজরে না আসে এই জন্য জামা লম্বা হওয়া জরুরি দুই নম্বর শর্ত হল যে টাইট না হওয়া তিন নম্বর শর্ত পাতলা না হওয়া পাতলা তাহলে কাপড়ে বিদ্যুৎ দিয়ে সতর দেখা যাবে যদি নেটের মতো হ্যাঁ শাড়ি পরে বা লুঙ্গি পরে নেটের মতো তো কি হল ওর ভিতরটা দেখা দিচ্ছে এই টাইট না হওয়া শর্ট না হওয়া পাতলা না হওয়া তিনটা হল চতুর্থ শর্ত হল দিলের মধ্যে অহংকার পায়দা না হওয়া এমন লেবাস পড়তে হবে যেটাতে অহংকার পায়দা না হয় যে লেবাস পরলে আপনার দিলের মধ্যে অহংকার পয়দা হয় নিজেকে দামি মনে হয় এমন লেবাস পরা জায়েজ নেই যে পর্বে আল্লাহ তাকে হাসার ময়দানে অপমান অপদস্থের লেবাস পরাবেন মাল্লাবিসা সিয়া বা শহরাতিন বা চার নম্বর শর্ত পাঁচ নম্বর শর্ত এটা শেষ শর্ত তুমি এমন লেবাস করো তোমাকে হঠাৎ যে দেখবে সে যেন বিধর্মী মনে না করে এমন লেবাস করো না যে তোমার পরে তার নজর পড়বে সে যেন দেখলে মনে এটা বৌদ্ধ দেখেছে দেখ কেমন একটা কাছে বুঝে আলখেল্লার মতো একটা গায়ে দিয়ে রাখে গাঢ় রঙের এরোটা গায়ে দিলেন যে দেখবে কি মনে করবে বদ্ধ বা একান ধুতি পরে কাঁথা মারলেন দশার ধুতি পরে কাঁথা দিলেন যে দেখবে ধুতি আবার কাঁথা মারা ধুতি তো সেটা হিন্দু দেখিস যারই নজর পড়বে হিন্দু মনে করবে এইটা না হওয়া চাই এই পাঁচটা শর্ত পাওয়া যায় কিতাবের মধ্যে যে পাঁচটা বিষয় খেয়াল রেখে তোমার যে লেবাস পড়তে মনে চায় পড়ো লেবাস নির্দিষ্ট নেই লেবাস নির্দিষ্ট নেই পাঞ্জাবি পরবেন না কাবলি পরবেন হ্যাঁ না সৌদি জুব্বা পরবেন কোনটা নির্দিষ্ট করে নাই কিন্তু শর্তগুলো খেয়াল রাখো শর্তগুলো খেয়াল রাখো তারা যারা মনে যায় পড়ো তো কালার দিছে পিওর লাল এটাকে মাকরু বলা হয়েছে পিওর লাল এটা মহিলাদের জন্য খাস এটা পড়লে মহিলাদের সাথে সামঞ্জস্য হয় এটা নিষেধ করা হয়েছে পিওর লাল এটা মাকরু তো এই যে প্রশ্নটা হইতেছে বিভিন্ন জায়গায় ইসলামী লেবাস কি তো তার জবাবে খাস কোনো লেবাস নেই খাস কোন লেবাস নেই কয়েকটা শর্ত আছে শর্তগুলো পুরা করে আপনি যে কোনো লেবাস পড়তে পারেন শর্তগুলো খেয়াল রাখেন এই একটা প্রশ্ন দ্বিতীয় যে প্রশ্নটা আমার সামনে আসতেছে বারবার যে বাপে তার মেয়েকে স্ত্রীকে মাকে বোনকে পর্দার ভিতর রাখবে বাইরে যেতে হলে পর্দা করে যাবে এটা গৃহকর্তার উপরে বাপের উপরে কতটুক দায়িত্ব ফরজ না অজিব না নফল একজন গৃহকর্তা তার অধীনস্থ যত মহিলা আছে তার মা বোন হইতে পারে তার স্ত্রী কন্যা হইতে পারে তার অধীনস্থ যারাই আছে এদেরকে পর্দাতে রাখা বাইরে যেতে হলে কোনো কাজে পর্দা করে যাওয়া এবং বেগানা বেগানা যাদের সাথে দেখা সাক্ষাৎ না যায় তাদের সাথে মিশতে না দেওয়া এই দায়িত্বটা একটা পুরুষের উপরে কতটুক বর্তায় নফল না অজীব না ফরজ একজন পুরুষ তার স্ত্রীকে কি বাধ্য করবে না বলল মানলে মানল না মানলে না মানলো আমার বলার দরকার আমি বলে দিচ্ছি তা তো নফল হলো আমার বলার দরকার আমি বলে দিছি তুমি আর মানলে মানো না মানলে না মানলে এই পর্যায়ের না বলে করাবে যদি না মানে তো বাধ্য করবে কোনটা তো কোরআনে কারিমের বিভিন্ন আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় যে এটা গৃহকর্তার উপরে ফরজ দায়িত্ব ফরজ দায়িত্ব পর্দায় রাখা পর্দা করে বাইরে নেওয়া বেগানা পুরুষদের সাথে মিশতে না দেওয়া পুরুষের উপরে ফরজ দায়িত্ব ফরজ তো দায়িত্ব পালন না করে তো সে হারাম কাজ করতেছে এই জন্য আল্লাহ তাল্লাহ তাকে পাকড়াও করবেন কোরআনের আয়াত দেখেন ইয়া হাবিব হে মমিন প্রত্যেকটা মমিনকে বলা হয়েছে তুমিও নজর থেকে বাঁচো আল্লাহর আজাব থেকে বাঁচো তোমার পরিবারের সকলকে বাঁচানোর জন্য চেষ্টা করো অর্ডার এই অর্ডারের দ্বারা ফরজ সাবেদ হয় ফরজ প্রমাণিত হয় বহুত আয়াত আমি সংক্ষেপ করতেছি আর একটা আয়াত আছে আল মুমিনুন ওয়াল মুমিনাত بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر মমিন পুরুষ মমিন মহিলা এরা একে অপরের জন্য আউলিয়া কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী কি হিতাকাঙ্ক্ষী করবে আল্লাহ সামনে বলে দিচ্ছেন মারুফ আল্লাহর যে হুকুমগুলো আছে এটার আদেশ করবে আল্লাহ যেগুলো নিষেধ করছে তার থেকে বিরত রাখবে কোরআন একাডেমির আয়াত কোরআন একাডেমির আয়াত পেশ করলাম আপাতত দুটা আয়াত পেশ করলাম হাদিস দেখেন একটা হাদিসের মধ্যে আসছে এটা হাদিসের প্রায় সকল কিতাবে আছে মান রামিনকুম মুনকারান ফালিউগাইরহু বিয়াদি তোমাদের যে কেউ অন্যায় কাজ হতে দেখবে সেজন্য হাতের ক্ষমতা থাকলে হাতের ক্ষমতা প্রয়োগ করে এটাকে বন্ধ করে দেয় যদি হাতের ক্ষমতা না চলে তাহলে মুখের কথা দিয়ে বন্ধ করবে মুখের কথাও চলে না চলে না মানে মুখ দিয়ে বলতে গেলেও ফেতনার আশঙ্কা আছে বা ওই লোকটাকে কতল করে দেওয়ার সম্ভাবনা আছে মুখ দিতে বলতে যাবে এরে কতল করে দিবে তো ঠিক আছে তখন তার দায়িত্ব অন্তরে ওই কাজটাকে ঘৃণা করবে এবং এটা বন্ধ করার জন্য কি করা যাইতে পারে এটা সে চিন্তা ভাবনা করবে কি করা যেতে পারে হয়তো আল্লাহ কোন একটা সুরত পায়দা করে দিবেন অমুক রেদি বলাইলে কাজ অমুক সে মানে চিন্তা করতে করতে একটা লাইন বুঝে আসবে তিনটা স্তর আছে তিন স্তরে পরে যে আল্লাহ রসুল বলতেছেন ওয়াদালিকা আজাফুল ইমান এই শেষের যেটা যে অন্যায়টাকে ঘৃণা করো আর দিলে দিলে কিভাবে বন্ধ করা যায় এর ফিকির করো এটাকে বলা হচ্ছে যে ইমানের সর্বনিম্ন স্তর এর নিচে আর কোন স্তর নেই সর্বনিম্ন স্তর এটা দেখেন অন্যায়কে বন্ধ করা কত জরুরি এর নিচে স্তর নেই আর এক রাতে আরো ক্লিয়ার বলা হয়েছে অলাইসা ওরা আদালিকা হাব্বাতু খরদালিন মিনাল ইমান যে তৃতীয় স্তরের পরে সরিষার দ্বারা বরাবর ইমানের কোন অংশ নেই তৃতীয় স্তরের পরে ইমানের সরিষার দানা বরাবর কোন স্তর নেই এখন আসেন এই যে তিনটা স্তর করা হলো তোমার শক্তি দিয়ে অন্যায় কাজ বন্ধ করো না হয় মুখের কথা না হয় অন্তরের ফিকির এর প্রয়োগ স্থল কি তো এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে হাতের ক্ষমতা এর প্রয়োগ স্থল হল প্রয়োগ স্থল নিজের অধীনস্থ এই হাদিসের ব্যাখ্যায় সমস্ত ব্যাখ্যা লিখছে হাতের ক্ষমতা কোথায় খাটে সব জায়গায় খাটে না হইতে পারে আপনার গায়ে শক্তি বেশি যারা বলতেছেন সে আপনার থেকে দুর্বল কিন্তু তার উপরে আপনার কোনো কর্তৃত্ব নেই তো স্বাস্থ্য ভালো বলে আপনার হাতের শক্তি আছে থাপ্পট দিয়ে ফেরাইবেন এটা কিন্তু শরীয়ত বলে না গায়ের শক্তির এই অর্থ না গায়ের শক্তির অর্থ হল যারা আপনার অধীনস্থ তারা আপনার মুখের কথা না মানলে হ্যাঁ শরীরের শক্তি ব্যবহার করবে বাই ফোর্স বাধ্যতামূলক করাইবেন যেন আপনার বিবি আপনার অধীন আছে এনজিওরা যে তালিম দেয় সমান অধিকার এগুলো শরিয়াতের কথা না শয়তানের কথা শরিয়াতের কথা হল স্ত্রী আপনার অধীনে স্ত্রী আপনার অধীনে কোন রকম রায় না চলুন আমরা আয়াতি এই হাদিসে আছে প্রত্যেককে তার বিবি সম্পর্কে জিজ্ঞেস করা হবে তাকে দিনদার বানানোর জন্য তুমি কি চেষ্টা করেছি এখানে হাতের ক্ষমতা ব্যবহার করতে হবে আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না কথা বললেন কাজ হল না হাতের ক্ষমতা ব্যবহার করতে হবে এখানে বুঝলেন শিক্ষকের জন্য ছাত্র অধীনস্থ আমাদের যারা ছাত্র আমাদের অধীনস্থ পীরের জন্য মুরিদ মুরিদ তার অধীনস্থ অর্ডার কর মুরিদ মানে কি বায়াত মানে কি বায়াত মানে বিক্রি করা তো বায়াত হওয়া মানে কি ওই লোকটা তার মনের চাহিদাকে তার পীরের কাছে বিক্রি করে দিচ্ছে আপনি যারা বলবেন ওটা করব মানা করবে এটা করব না কেন বিক্রি করছে তাতে সে বেস্ট পেয়ে যায় দোজক থেকে বেঁচে যায় দোজক থেকে বাঁচার জন্য বেহেস্তা লাভ করার জন্য সে নিজের মনের খায়সাতকে চাহিদাকে পীরের কাছে বিক্রি করে দিছে আমরা সবাই শব্দটা জানি বায়াত হয়েছে বায়াত হয়েছে কিন্তু বায়াত অর্থ কি অর্থ জানি না আমরা যারা জানে তার বয়াতের মানে গান হবে বলে যে বয়াতিরা গান গায় যে কজন জানে তারা জানছে গান নাউজুবিল্লাহ গান আছে নাকি শরীর তো গানের বিরুদ্ধে কত হাদিস আছে গান মানুষের দিলের ভিতরে জেনা পায় দেখো জেনা পায়দা করে নাউজুবিল্লাহ তো বায়াত রক্ত তা না বিক্রি করে দেওয়া আপনারা নিজস্ব ইচ্ছা থাকবে না এক যা বলবে ওটাই পয়সা বায়াত তো মুরিদরা শায়কের অধীনস্থ এই এইভাবে তারা অধীনস্থ সেখানে কথায় কাজ না হলে শক্তি প্রয়োগ করতে হবে কিন্তু এর বাইরে যারা আছে তারা আপনার অধীনস্থ না তারা আপনার অধীনস্থ না একই অফিসে দুজন চাকরি করেন সেও অফিসের একজন চাকরিজীবী আপনিও চাকরিজীবী আপনি তার বসও না বস হলে তো অধীনস্থ হইত তো এখানে যদি আপনার শক্তি বেশিও থাকে ও শক্তি কম তো এটা বলা হবে না যে আপনি শক্তি ব্যবহার করেন আপনার মুখের কথা যেখানে অধীনস্থতা নেই শরীয়তের দৃষ্টিতে যারা অধীনস্থ বলে এটা যেখানে নেই সেখানে হাতের ক্ষমতা প্রয়োগ করা নিষেধ হ্যাঁ, শরীরের বাহ্যিক ক্ষমতা না এখানে উদ্দেশ্য অধীনস্থ যারা সেখানে এই হুকুম অধীনস্থ না আপনার ক্লাস ফ্রেন্ড আপনার কলিগ আপনার বন্ধু আপনার চাচাতো ভাই কেউ আপনার অধীনে না এখানে আপনার হাতের ক্ষমতা প্রয়োগ করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই মুখে বলবেন দাওয়াত দিবেন বুঝাবেন এই বলবেন আর যেখানে এটা করতে গেল জানের আশঙ্কা জানের উপরে হামলা হবে তো দেখো শহীদ হয়ে যায় সেটা ভিন্ন কথা আমি বলবো দরকার আমাকে শহীদ করে ফেলবে সে শহীদ হয়ে যাবে মুজাহিদ হয়ে যাবে কিন্তু তখন বলাটা জরুরি থাকে না বলাটা জরুরি না এই রিস্ক যেখানে আছে বলা জরুরি না সেখানে সে অন্তরে কাজটাকে ঘৃণা করবে আর দিলে দিলে চিন্তা করবে তা আমি হাদিসে যে ব্যাখ্যা পেশ করলাম ক্লিয়ার বোঝা গেল যে আমাদের অধীরস্থ যারা আছে ছেলে মেয়ে বিবি বাচ্চা এদেরকে নামাজ পড়তে বলা রোজা রাখতে বলা শরীয়ত মোতাবেক চলতে বলা এটা আমাদের দায়িত্ব বলাও দায়িত্ব না মানলে জবরদস্তি মানানো দায়িত্ব জবরদস্তি মানানো করানো দায়িত্ব হ্যাঁ এটা মূলত জবরদস্তি না মূলত কি না দেখতে জবরদস্তি আসলে কি না জবরদস্তি না এটা তো কল্যাণ কামনা করা কল্যাণ কামনা করা অনেক কাফেররা যুদ্ধের ময়দানে তারা পরাজিত হয়ে শিকলতে বেঁধে মুসলমানদের দেশে আসে পরে মুসলমানদের আখলাখ দেখে মুসলমান হয়ে যাবে এই দেখে বাইন্দে নিয়ে আসলো আনার কারণে মুসলমানদের চরিত্র দেখে মুসলমান হয়ে গেল তো বাহ্যিকভাবে বাইন্দে আনাটা তো তার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে কিন্তু ক্ষতি করা হয়েছে না লাভ করা হয়েছে হ্যাঁ? লাভ হয়েছে লাভ হয়েছে আপনাকে বাইন্দে নিয়ে গেল নিয়ে পাঁচ লাখ টাকার একটা ব্যাগ দিয়ে ছাড়ি দিল জবরদস্তি বলা হবে আমার জবরদস্তি করা হয়েছে আমি তো প্রত্যেক দিন এনে একটা জবরদস্তি চাইবেন মূলত জবরদস্তি না দেখতে এরকম দেখা যায় হ্যাঁ ডাক্তাররা তো বেহস করে ফেলে শিকুলতে বান্দার থেকে আরো মারাত্মক দিয়ে অপারেশন করে ঠিক বলতে বান্দার থেকে আরো মারাত্মক কিন্তু বেহস করা কিন্তু না বলা হবে তারা জবরদস্তি করছে না বলা হবে কল্যাণ কামনা করছে ছেলে মেয়ে বিবি বাচ্চা তাদেরকে বাধ্য করা হয়েছে এটাই কল্যাণ কামনা এটাই হেতাকাঙ্ক্ষী হেতাকাঙ্ক্ষিতা এই হাদিস দ্বারা পরিষ্কার বোঝা গেল যে আমাদের ফরজ দায়িত্ব তাদেরকে শরীয়ত মোতাবেক চালানো ফরজ দায়িত্ব চাকরিতে না গেলে আপনি বকা দিতে পারেন কিন্তু নামাজ পড়ে না কিছুই বলেন না মেয়ে পর্দা করে না কিছুই বলেন না এটা আল্লাহ তালা মানবেন না আপনাকে গ্রেফতার করবেন চাকরিতে গেল না বকলে নামাজ পড়ে না পর্দা করে না কিছুই করলে না আর একটা হাদিস পড়ছিলাম সময় কম এই হাদিসটা নাসাই শরীফে আছে সহি হাদিস নবী করিম সাল্লাম বলেন হাসর ময়দানে আল্লাহ তালা তিন ব্যক্তির দিকে দৃষ্টিপাত করবেন না এত রাগান্বিত হবেন যে তাকায়ও দেখবেন না তার গোনা খাতাও মাফ করবেন না তিন ব্যক্তির দিকে এক নম্বর যে বাপ মাকে কষ্ট দেয় বাপ মায়ের অবাধ্য দুই নম্বর ওই মহিলা যে পুরুষদের সুরত ধারণ করে মহিলা কিন্তু সে তার লেবাস পোশাক সব কি পুরুষ আজকাল খুব দেখা দেন দেখা এরা মনে আল্লাহ পরে খুবই নারাজ তাহলে কিনলে আমার মেয়ে বানাইলো যাক অন্তত আমি লেবাস দিয়ে কি হই পুরুষ হই মেয়েরা সব পুরুষের লেবাস পড়তেছে আর পুরুষরা হ্যাঁ কানে দুল পড়তেছে গলায় হার পড়তেছে হাতে ব্যাসলেট পড়তেছে মহিলাদের ছিটকা পড়তে যাওয়া জামা দিতে পুরুষরা যে মহিলা মহিলারা যে পুরুষ কেউ আল্লাহ আগে নেই কেউ আল্লাহর উপর রাজি নেই নাউজুবিল্লাহ এই এটা হল দুই নম্বর মহিলা হয়ে পুরুষের সুরত ধারণ করা পুরুষ হয়ে মহিলার সুরত ধারণ করা তিন নম্বর দায়ুস দায়ুস এই হাদিস আছে কাকে বলে দায়ুস ওর ব্যাখ্যাও আছে যে তার অধীনস্থ মহিলাদেরকে বেগানা পুরুষদের সাথে মেলামেশা করতে নিষেধ করে না নিষেধ করে না অধীনস্থ মহিলা এর মধ্যে মা আছে এর মধ্যে বোন আছে এর মধ্যে স্ত্রী আছে এর মধ্যে নিজের মেয়ে আছে নাতি নাটকুড় আছে এরা বেপর্দা চলাফেরা করলো বেগানা পুরুষদের সাথে আড্ডাবাজি করলো সব আপনি দেখতেছেন কিছুই বলতেছেন না এই টাইপের পুরুষদেরকে আল্লাহ রসুল এই হাদিসে দায়ুস বলছেন দায়ুস এবং তার সম্পর্কে হাদিসে বলা হতেছে যে আল্লাহ তালা আসরের ময়দানে তার দিকে তাকাবেন না রহমত নাজল করবেন না তার গোড়া খাতা মাফ করবেন না তাহলে তাদেরকে বাধ্যতামূলক এগুলো কি নফল বুঝতেছেন না ফরজ বুঝতেছেন এত কঠিন কথা যে আল্লাহ তার দিকে তাকাবেন না তাহলে সেই দায়িত্বটা নফল হয় নফল উপরে এত কঠিন কথা আসে নফল তো করলে করলো না করলে না করলো তাকাবেন না আল্লাহ তার গুণা খাতা মাফ করবেন না তাকে সিধা দোজকে পাঠিয়ে দেবে যাও জেলখানায় যাও সুতরাং এটা আমাদের দায়িত্ব এদেরকে নিজের ছেলে মেয়েকে বিবিকে শরীয়ত মোতাবেক পরিচালনা করা এটা আমাদের উপরে ফরজ দায়িত্ব বাধ্যতামূলক করতে হবে এটি কোরআন আমি দুটা আয়াত পেশ করছি এবং হাদিস শরীফ থেকে দুটা হাদিস পেশ করছি মান্য ওয়ালার জন্য একটা আয়াত বা একটা হাদিস যথেষ্ট কিন্তু এখন দুনিয়াটা হয়ে গেছে কি অনধিকার চর্চা পুরা দুনিয়ার নিজাম হল অনধিকার চর্চা যার গায়ে জোর আছে সে এক একটা চাপাই দিচ্ছে সে চাপাই দিচ্ছে অথচ এখতিয়ার নেই এখতিয়ার নেই এটা দুনিয়াতে খুব চলতেছে এখন ইসলাম এটাকে একদম নিষেধ করে দিচ্ছে তো অনধিকার চর্চা করবে না অনধিকার সংস্থা বুঝলেন না এই যে সামনে রেল লাইনের জায়গা আছে আছে না আপনি এতে তিন বিঘা একজন বেঁচে দিলেন তোমাকে বেচলাম আমার টাকা দাও তিন বিঘা তিন কোটি টাকা দাও সবাই আপনার পাগল বলবেন তুমি এটা সরকারি জায়গা কিসে বেচতেছ তোমার এখানে অধিকারটা কি ইসলামের কোন অনধিকার এই জন্য দেখেন একটা লোকের বাড়িতে আপনি ঢুকবেন ফুস করে ঢুকার অনুমতি নেই সালাম দিতে হবে পারমিশন নিতে হবে তারপর ঢুকতে হবে হঠাৎ ঢুকে ঢুকে গেলেন না জায়েজ অনধিকার চর্চা অনধিকার চর্চা হারাম যৌতুক হারাম কেন যৌতুক যার কাছে আদায় করতেছেন তার দেওয়ার ইচ্ছা নেই কিন্তু আপনি চাপ প্রয়োগ করে তার থেকে টাকাটা দিচ্ছেন তাহলে তার মালের উপরে অনধিকার চর্চা করলেন তার মালের উপরে অনধিকার চর্চা করলেন এই জন্য যৌতুক কি হয়ে গেছে হারাম হয়ে গেছে এইভাবে অসংখ্য উদাহরণ শরিয়াতে পেশ করছে যে তুমি যেই হও না কেন তুমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেলে কিন্তু তোমার একটা গন্ডি আছে বেষ্টনী আছে এর মধ্যে থেকে তোমাকে কাজ করতে হবে ওর বাইরে দেবে না অনধিকার চর্চা করবে না আপনাকে এক এলাকার চেয়ারম্যান মারাই দিচ্ছে লোকেরা এখন আপনি জায়গা তাই বলবেন তাদেরকে আপনাকে অধিকার দেওয়া হয়নি আপনাকে আল্লাহর হুকুমের মধ্যে থেকে কথা বলতে হবে চেয়ারম্যান বানানো রয়েছে বলে যা ইচ্ছা বলার অধিকার রাখেন না আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করার কাউকে আল্লাহ অধিকার দেননি যারা করবে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে দুনিয়াতে বেইজত করতে হবে পুরো খানদান ধ্বংস হয়ে যাবে পাগল ছাগল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জন্য এই যে দুনিয়াতে চলছে অনধিকার চর্চা শরীয়তে হারাম করে দিচ্ছে হারাম প্রত্যেককে আমরা নিজের অধিকারের গণ্ডি বুঝতে চেষ্টা করি যে আমার অধিকারের গণ্ডিটা কি ওর মধ্যে কথা বলবো ওর মধ্যে কাজ করব ওর বাইরে যাব না গেলে আল্লাহ পাকড়াও করবেন কোরআনের বিরুদ্ধে কাজ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এবং আগে যে কথাগুলো বললাম ইসলামী লিবাস কাকে বলে বাচ্চাদেরকে ইসলাম মতো পরিচালনা করা আমাদের দায়িত্ব কি এগুলো আমাদেরকে মানার তৌফিক দান করেন এবং দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ